السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله أمين وعلى آله وأصحابه أجمعين أما بعد প্রিয় দর্শক আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা সোনালী শিশু অনুষ্ঠানের পক্ষ থেকে সোনালী শিশু অনুষ্ঠানে আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে আল্লাহ সুবাহানুহতালা দুটো জাতিকে খুব দুর্বল করে সৃষ্টি করেছেন রসুলাম বলেছেন তা হচ্ছে আল মার আহ ওয়া আল ইয়াতিম অর্থাৎ কন্যা শিশুরা এবং ইয়াতিমরা এই দুটো খুবই দুর্বল মানুষ তাদেরকে দুর্বল দেখে কিন্তু আল্লাহ হাত চোখে মর্যাদাপূর্ণ তারা তাদের মর্যাদা আল্লাহর দৃষ্টিতে অনেক অনেক বেশি রাসুল্লাহ সাল্লাম তিনি বলেছেন যে এই দুটো দুর্বল যে সৃষ্টি আল্লাহর দুটো দল মানুষের মধ্য থেকে তাদের ব্যাপারে আমি তোমাদেরকে আল্লাহ সতর্ক পক্ষে সতর্ক করে দিচ্ছি যাতে তাদেরকে তোমরা কোনো বিপদে না ফেলো তাহলে তোমাদেরকে এই জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আমরা সেখানে বলেছিলাম যে নারীদের বিশেষ করে কন্যা শিশুদেরকে প্রতিপালন ক্ষেত্রে আমাদেরকে একটু স্পেশাল কেয়ার নিতে হয় একটু স্পেশাল কিছু দিতে হয় কারণ কন্যা শিশুরা তারা স্পেশাল এবং তারা মূলত জাতি গঠনের জন্যে তারাই মূলত ভূমিকা পালন করে এবং জাতি গঠন তাদের উপরে তৈরি নির্ভর করে আমরা দেখেছি যে মুসলিম উম্মায় যারা সেরা ইসলামিক ব্যক্তিত্ব ছিলেন যারা বিজ্ঞানী হিসেবে যারা ইসলামিক স্কলার হিসেবে যারা কোরআন হাদিসের এবং ফেখ আকায়েদের যারা এক্সপার্ট হিসেবে যারা সারা পৃথিবীতে কাজ করেছেন তাদের সেই প্রাচীনকালে এবং বর্তমানকালেও তাদের মায়েদের অবদান তাদের গঠনের ক্ষেত্রে যত বেশি অন্যদের অবদান তার চেয়ে অনেক অনেক কম এই আমরা সেখানে সাহাবাই কামরদি আল্লাহ তালানহুমদের থেকেও আপনাদের কাছে এই গল্প বলেছিলাম আলী এমনি আবি তালেব রদি আল্লাহ তালানহু অথবা মুআবি রাদি আল্লাহ তালাহু বলেছে জোবাইর আবনুল আওয়াম রদি আল্লাহ তাল আবদুল্লাহ ইবনে জোবাইর রদি আল্লাহ তালাহু ইভেন আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ তালাহু এদের প্রত্যেকেরই আহ এত বড় বিশাল ব্যক্তিতে পরিণত হওয়ার পেছনে অবদান রয়েছে তাদের মায়েদের এই জন্য আমরা বলি মায়েরা হচ্ছে সারা পৃথিবীর তারা শিক্ষক শিক্ষিকা সারা পৃথিবীর টিচার শিক্ষিকা হচ্ছেন মায়েরা তারা এক হাতে দোলনা দোলান এক হাতে তারা দোলনা দোলান তাদের সন্তানদেরকে রক্ষা করার জন্য অন্য হাতে তারা সারা পৃথিবী থেকে তারা নাড়া দেন অর্থাৎ এই যে দোলনায় যে শিশুটিকে তিনি দোলাচ্ছেন এই শিশুই সারা পৃথিবীকে নাড়া দেবে অন্য একদিন এই জন্যে গোটা পৃথিবী আসলে তার হাতেই এক হাতে তার সন্তান অন্য হাতে পৃথিবীর অন্য অস্তিত্ব এই জন্য শিশুদেরকে বিশেষ করে কন্যা শিশুদেরকে প্রতিপালন লালন পালনের ক্ষেত্রে আমাদেরকে স্পেশাল কেয়ার নিতে হয় আমরা কন্যা শিশুদেরকে লালন পালনের ক্ষেত্রে কোরআন এবং সন্না থেকে তিনটি মৌলিক দৃষ্টিভঙ্গি বা তিনটি মূল নীতি আমরা গ্রহণ করতে পারি প্রথম যে মূল নীতিটি বা আল কায়দা আল উলা সেটি হচ্ছে আন্নাহিউ আন কারাহাতিল বিনতি কন্যা সন্তানকে অপছন্দ করা এটি নিষিদ্ধ মানে তাকে অপছন্দ করা কন্যা হলেই আপনি মন খারাপ হয়ে যাবে অথবা আপনার মেয়ে জন্মগ্রহণ করলে আপনার মন খারাপ হয়ে যাবে এই এটি একেবারে নয় অথবা মেয়েরা যদি সংখ্যায় বেশি হয় মেয়েরা যদি কোথাও তারা সংখ্যাধিক্য হয় তাহলে আপনার মন খারাপ হয়ে যাবে এটি যাতে কোনোভাবেই না হয় আমরা দেখি যে আল্লাহ সুবহানুয়া তারা মানুষের দৃষ্টিভঙ্গি তারা আকল তার বুদ্ধি এটিকে তিনি পরিবর্তন করে দিয়েছেন যুগান্তকারী পরিবর্তন করে দিয়েছেন কোরআনের সে আয়াত নাজিল করার মাধ্যমে যেখানে তৎকালীন আরব জাহানে তৎকালীন জাহিলিয়াতের যুগে আধুনিক নব্য জাহিলিয়াতেও কন্যা সন্তান যখন জন্মগ্রহণ করে তখন তাদেরকে ভিন্ন দৃষ্টি দেখা হয় মন খারাপ হয়ে যায় বাবার মায়ের শ্বশুর শাশুড়ির অথবা নানা নানি দাদা দাদির অথবা ভাই বোন আত্মীয় স্বজন তাদের প্রত্যেকে তাদের মন খারাপ হয়ে যায় অথচ কন্যা সন্তানকে জন্ম যদি কন্যা সন্তানের জন্ম হয় তখন আল্লাহ সুবাহানত বলেছেন এটি বরং আরও সুসংবাদের বিশেষ বিষয়টি আমরা পরে আলোচনা করছি তার আগে আমরা বলছি যে আল্লাহ সুবাহানুমতালা কন্যাদেরকে নারীদেরকে পুরুষদের পরিপূর্ণতা দানকারী হিসেবে আল্লাহ সুবহান তাদেরকে সৃষ্টি করেছেন পুরুষদের জীবনে পরিপূর্ণতা দানকারী একজন ব্যক্তিকে সত্যিকার পুরুষ হিসেবে একটা ছেলেকে সত্যিকার পুরুষ হিসেবে ইসলামিক ব্যক্তিত্বে পরিণত করতে এই নারী বা এই কন্যা সন্তান এই মা অথবা এই বোন এ মেয়ে এ স্ত্রী তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআন আল্লাহ সুবহানুয়া তালা এই যে রুগ্ন অন্তর রুগ্ন দৃষ্টিভঙ্গি যে jaundiced outlook towards the women generation which was prevailing in the age of darkness এবং এখনও যেই যে দৃষ্টিভঙ্গিটি লোকেরা লালন করে সেই ব্যাপারে আল্লাহ সুবহানুতর বলেছেন ওয়াইদা বুশির আহাদুহম বিল উংসা জল্লা ওয়াজহু মুসওয়াদ্দ মহুয়া কাউজিম যখন কাউকে সুসংবাদ দেয়া হয় যে তার কন্যা সন্তান জন্ম হয়েছে তখন তার চেহারাটি কালো হয়ে যায় সে তখন অত্যন্ত ক্রোধান্বিত এবং রাগান্বিত হয়ে যায় ওয়ার আমিন আল কৌ মিমিন সু ইমাম বিশ্বরবি তাকে যে যে খারাপ সংবাদ দেয়া হয়েছে ওই সংবাদের কারণে সে তখন জন জনগণ থেকে সে লোকালয় থেকে যে মানুষের সামনে থেকে সে নিজকে আল করে আয়ুম সিকু আলহুন আমি ইয়াদুসুহু তরব সে কি তাকে বাঁচিয়ে রাখবে এই অপমান লাঞ্ছনে সে কি তাকে বাঁচিয়ে রাখবে নাকি সে তাকে মা মাটির মধ্যে জীবন্ত প্রথিত করবে এই চিন্তা তখন সে করতে থাকে মানুষের অন্তরালে গিয়ে দৃষ্টির অন্তরালে গিয়ে আলাসা আমা ইয়াহকুমন এরা কতটা নিকৃষ্ট চিন্তা চেতনা করছে আমি তাদেরকে এত উত্তম সম্পদ এত উত্তম সন্তান আমি তাদেরকে প্রদান করলাম অথচ তারা কতটা ভয়ঙ্কর তারা তারা খারাপভাবে তারা বাজেভাবে তারা এটাকে চিন্তা করছে এই জন্যে আল্লাহ আলা মানুষের অন্তরকে মানুষের দৃষ্টিভঙ্গিকে মানুষের চিন্তা চেতনাকে তিনি নাড়িয়ে দিয়েছেন কোরআন সে আয়াতটি নাজিল করে যেখানে আল্লাহ সুবাহান্ত বলেছেন যে ওইদ দিন যে কন্যা সন্তানদেরকে হত্যা করা হয়েছে জীবন্ত হত্যা করা হয়েছে জন্মগ্রহণ করার পর হত্যা করা হয়েছে অথবা জন্মগ্রহণ করার আগে পেটে তাদেরকে অ্যাবর্শন অথবা আমরা হ্যাঁ, এখন বিভিন্ন জায়গায় দেখি যে ক্লিনিক অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ ক্লিনিক বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে ওই সব ক্লিনিকের কাজ হচ্ছে গর্ভপাত করা যখন আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে বোঝা যায় যে সন্তানটি যেটি আসছে সেটি কন্যা সন্তান তখন তারা এই জাতীয় অ্যাবর্শন এই ইলিগালি তাদেরকে কিলিংয়ের দিকে তারা চলে যায় whether they are killed after their birth or they are killed during their presence inside their wombs of their mother এটা প্রত্যেকটাই কিন্তু the same is the ruling from আল্লাহ সুবহানু তালা কেয়ামতের দিন আল্লাহ সুবহান তাদেরকে প্রশ্ন করবেন বেআই দাম্মিন কুতিলাত for which crime you have been killed তোমাদেরকে কেন হত্যা করা হয়েছে কোন অপরাধে হত্যা করা হয়েছে কে হত্যা করলো আল্লাহ সুবহান তারা সেদিন যখন এভাবে প্রশ্ন করবেন তখন চিন্তা করে দেখুন যে সেই দিন পরিস্থিতি কী হবে এখানে কিলিং এর কথা বলেছি আমরা ফিজিক্যাল কিলিং একটা কিলিং হতে পারে যে কিলিংটা তার জন্মের পর অথবা তার জন্মের আগে আরেকটা কিন্তু কিলিং আছে সেটা হচ্ছে স্পিরিচুয়াল কিলিং ইন্টেলেকচুয়াল কিলিং তার আধ্যাত্মিকভাবে তাকে হত্যা করে দেয়া অথবা বুদ্ধিবৃত্তিকভাবে তাকে হত্যা করে তাকে আপনি ভালো শিক্ষা প্রদান করলেন না অন্যকে অনেক বেশি শিক্ষা প্রদান করলেন অন্য সন্তানকে ছেলেদেরকে আপনি বেশি গুরুত্ব দিলেন মেয়েদেরকে গুরুত্ব দিলেন না তাকে সম্পত্তির ভাগ দিলেন না অন্যদেরকে সম্পত্তির ভাগ আপনি প্রদান করলেন তাকে আপনি তার আধ্যাত্মিক উন্নয়নের জন্য আপনি তাকে সত্যিকারভাবে ট্রিটমেন্ট করলেন না অন্যদিকে যেভাবে ট্রিটমেন্ট করেছেন সব কিছু কিন্তু এখানে হত্যার murder murder is not always physical sometimes it is non physical এটা কখনো কখনো এটা শারীরিক নয় এটা মানসিক এটা আর্থিক এটা আত্মিক এরকম হতে পারে আপনি তাকে কিভাবে তাকে ট্রিট করছেন আল্লাহ সুবাহত কেয়ামতের দিন সেভাবে আমাদেরকে প্রশ্ন করবেন ও আম্মা রাসুল্লাহ রাসুল্লাহ সাল্লাহ আমাদেরকে বলেছেন ইন্নআল্লাহ কারি হালাকুম সালাহসান আল্লাহ তিনটি জিনিস জিনিস তোমাদের যেন অপছন্দ করেন তিনটি জিনিস অপছন্দ করেন তোর মধ্যে একটি হচ্ছে মায়েদের অবাধ্য হওয়া এখানে কিন্তু স্পেসিফিক্যালি রাসুসলাম ও কুক আল উম্মাহাত মা মায়েদের কথা তিনি উল্লেখ করেছেন যে মায়েদের অবাধ্য হওয়া দু নম্বর হচ্ছে ওবা আদিল বানাত কন্যা সন্তানদেরকে হত্যা করা তাদেরকে প্রথিত করা জীবন্ত এটি আল্লাহ তারা অপছন্দ করেন ভয়ঙ্করভাবে আমরা দেখি ইমাম বখারি রহমউল্লাহ তিনি ইবনে ইবনে অমরদি আল্লাহ থেকে একটি হাদিস বর্ণনা করছেন আন্না রজুলান কেন আইন্দাহু বানাতুন এক ব্যক্তির কয়েকটি কন্যা সন্তান হয়েছে মেয়ে সন্তান হয়েছিল ফাতামান্না মাউতাহুন্না তখন সে কথায় কথা বলল এদের মৃত্যু হয় না কেন তাদের মৃত্যু সে কামনা করল বা ইবনু অমর ইবনে অমরদি আল্লাহ তিনি তখন ভয়ঙ্করভাবে রাগান্বিত হয়ে গেলেন তখন তিনি তাদেরকে বললেন আন্তা তার না তুমি তাদেরকে খাবার দাও তুমি কেন তাদেরকে অপছন্দ করছো তুমি তাদেরকে খাবার দাও ওয়াহাদা খেতাবুন্না ববিউন রাসুল ইসলাম মূলত সকল পিতামাতাদেরকে লক্ষ্য করে এই বক্তব্যটি দিয়েছেন যে বক্তব্য হয়তো এমনি অমর আদি আল্লাহ তালাহ দিয়েছেন যাতে শিশু কন্যা শিশুদের ব্যাপারে তাদের যে দৃষ্টিভঙ্গি তাদের যে চিন্তা চেতনা তাদের যে পিকচারাইজেশন এটি যাতে বিশুদ্ধ হয়ে যায় রাসুল্লাহ সাল্লাম বলেছেন তারা যাতে তাদেরকে অপছন্দ না করে কারণ তারা হচ্ছে তাদের প্রেমময়ী এই কন্যা সন্তানরা তারা তো মমতাময়ী প্রেমময়ী তারা আপনি আপনি যদি আপনার বাসায় নিজের কন্যা সন্তান থেকে থাকে তাহলে দেখবেন যে সে কতটা আপনার প্রতি কতটা অনুরাগী আপনার সেবা শুশ্রূষা করে দেওয়ার জন্য আপনার কাজ করে দেওয়ার জন্য আপনার ভালোবাসা আপনাকে ভালোবাসা প্রকাশের জন্য সে কতটা উদ্যোগী অতএব এই জন্যে তাকে আল্লাহ সুফানুমতালা তৈরি করেছেন এভাবে রাসুল্লাহ সাল্লাহ আলী আসলাম বলেছেন ইমাম আহমদ তাবরানি তারা প্রত্যেকে আকবা না আমর আল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন রাসুল্লাহ সালাম বলেছেন লাতাক রাহু আল বানাত তোমরা কন্যাদেরকে অপছন্দ করো না ফা হুন্না আল মুনিসাত আল গালিয়াত কারণ তারা হচ্ছে প্রেমময়ী মমতাময়ী এবং তারা হচ্ছে অতি দামি অতি দামি অতি মহান তারা তাদের দাম তাদের মূল্য আল্লাহর কাছে অনেক অনেক বেশি এবং এই জন্যে এই বিষয়ে আমরা আলোচনা করতে গিয়ে আমরা এই যে প্রথম যে মূলনীতি এই মূলনীতিতে আমরা দেখি আল্লাহ সুবাহানুমতারাই কিন্তু কন্যা সন্তান প্রদান করা বা বা ছেলে সন্তান প্রদান করা এটা মহান আল্লাহ সুবাহানর পক্ষ থেকে আসে এটি কিন্তু কার উপর নির্ভর করে না আল্লাহর জন্য আল্লাহ আপনার জন্য যা নির্ধারণ করে রেখেছেন তাই আপনার জন্য ঘটবে ইমাম ইবনুল কাইম রাহেমহল্লা তিনি এই কিছু আয়াতের ব্যাখ্যায় তিনি যে ঘটনাটি যে বিষয়টি বর্ণনা করেছেন তা কিছু আপনাদের সামনে উল্লেখ করছি তিনি ইবনুল কাইম রহমুল্লা সুরা সুরার উনপঞ্চাশ এবং পঞ্চাশতম আয়াতের ব্যাখ্যায় তিনি বলেছেন যেখানে আল্লাহ সুফহানতলা বলেছেন লিল্লাহি মুলকুসামা ওয়াতিবাল অর্ধ আসমান এবং জমিনের মালিক মালিকানা মহান আল্লাহর ইয়াখলুকুমা ইয়াশা তিনি যা চান তাই তিনি সৃষ্টি করেন ইয়াহাবুল ইমাই ইয়াশাও এই ইয়াশাও ইনাসা যাকে তিনি চান তাকে তিনি কন্যা সন্তান প্রদান করেন প্রথমত কন্যা বলেছেন ওয়াহাবুলিমা এবং যাকে তিনি ইচ্ছা তাকে তিনি ছেলে সন্তান প্রদান করেন আউ ওয়া ইনাসা অথবা তিনি যাকে ইচ্ছা তাকে তিনি কন্যা সন্তান এবং ছেলে সন্তান প্রদান করেন ওয়াজ আলুমাইয়াশা ও আকিমা আর যাকে ইচ্ছা তাকে আল্লাহ সুবহানুয়াতালা কন্যা সন্তান এবং ছেলে সন্তান কিছুই প্রদান করে না তাকে বন্ধা রাখেন আল্লাহ সুবহানুয়াতালা যাকে চান তাকে নিয়ে কোনো সন্তানই প্রদান করেন না অতএব এইখানে এই যে এই আয়াত আল্লাহ সুবহান শেষ করলেন ইন আল্লাহ আলিমুল কদির আল্লাহ সুবহানুতালা জানেন তার জ্ঞান রয়েছে কার জন্য কোনটি কল্যাণকর এটি তিনি ভালো জানেন অতএব খব ক্ষমতার মালিক মহান আল্লাহ সুবাহানুয়াতালাই এখানে আমরা দেখি যে ইবনুল কাইম রাহেমুল্লাহ তিনি বলেছেন এই আয়াত আল্লাহ সুবাহানুয়াত আলা স্বামী এবং স্ত্রীদেরকে তিনি বলেছেন যে তারা এরকম হতে পারে যে কারো হতে পারে যে কারো শুধুমাত্র কন্যা সন্তান হবে কারো শুধুমাত্র ছেলে সন্তান হবে কারো কন্যা এবং ছেলে সন্তান মিলিয়ে হবে কারো কোনো সন্তানই হবে না এরকম চারটি ভাগে বিভক্ত করেছেন কিন্তু ইন্টারেস্টিং হলো যে আল্লাহ সুফায়নতলা এখানে উল্লেখই করেছেন ইয়াহাবু লিমাইয়াশা ও ইনাসা আল্লাহ সুফায়নতলা যাকে ইচ্ছে তিনি কন্যা সন্তান প্রদান করেন তিনি কিন্তু শুরুই করেছেন কন্যা সন্তান দিয়ে এটি কারণ কি কারণ হচ্ছে এর আমরা তিন চারটি কারণ এখানে বলতে পারি প্রথম যে কারণটি সে কারণ হচ্ছে কারণ এখানে আল্লাহ সুফায়নতলা কন্যা সন্তান বলেছেন কারণ কন্যা সন্তান আল্লাহর কাছে অতি বেশি প্রিয় অতি সম্মানিত এই জন্য তা দিয়েই তিনি তাকে শুরু করেন যাকে তিনি কন্যা সন্তান প্রদান করেন তাকে তিনি অতি কল্যাণ প্রদান করলেন দু নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে যে পিতা মাতা তারা মনে করে যে কন্যা সন্তান তাদের জন্য বাড়েন কিন্তু আল্লাহ সফানুয়াতালা সেটি দিয়ে শুরু করলেন তাদের এই মিথ তাদের এই কল্প তাদের ভাঙ্গার জন্য তাদের এই চিন্তাকে ভাঙ্গার জন্য যে না কন্যা সন্তান বাড়েন নয় তোমাদের জন্য এটা বোঝা নয় এটা দিয়ে এটা আল্লাহ সফানুয়াতালা বোঝাতে চাইলেন তৃতীয়ত মানুষ সাধারণত ছেলে সন্তানই তারা প্রথমে কামনা করে আল্লাহ সুবহানুয়া তারা প্রথমে কন্যা সন্তানের কথা বলিয়ে দিলেন যে তোমাদের কামনা বাসনের উপর নির্ভর করে না নির্ভর করে আমার সিদ্ধান্তের উপর যে আমি কি করতে চাই আমি কি প্রদান করতে চাই চতুর্থত হচ্ছে আল্লাহ সুবহানুমতালা কন্যা সন্তানের কথা প্রথম উল্লেখ করে তিনি জাহিলিয়াতের যুগে কন্যা সন্তানদেরকে যে ভিন্নভাবে দেখা হতো নিকৃষ্টভাবে নিম্নভাবে দেখা হতো তাদের কথা পরে উল্লেখ করা হতো আল্লাহ প্রথমে কন্যা সন্তানের কথা উল্লেখ করে বললে যে না আল্লাহর কাছে এইটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ অতএব তোমরা যেটিকে কম গুরুত্ব প্রদান করছো তোমরা যেটাকে অকল্যাণকর মনে করছো সেটি আল্লাহর কাছে অনেক বেশি কল্যাণকর এজন্য ইবনু কাইম রাহিমুল্লাহ তিনি এরপরের আয়াতের ব্যাখ্যায় তিনি এ আয়াতে এই আলোচনা করতে গিয়ে তিনি সর্বশেষ যে কথাটি বলেছেন কোরআন আয়াতটি ফাইন কারিহ তুমুহন্না ফা আসা আন্তাকরাহ সাই আউ ওয়াজ আল্লাহ ফিহিন্না খায়রান ক্যাসেরা যদি তোমরা তাদেরকে অপছন্দ করে তাহলে মনে রাখবে হতে পারে তোমরা এমন কিছু অপছন্দ করছো যার মধ্যে আল্লাহ সুফহানু তোমাদের জন্য প্রচুর পরিমাণ কল্যাণ রেখেছেন খায়রান ক্যাসেরা শুধুমাত্র খায়রান বলে আল্লাহ খান তহাননি তিনি বলেছেন খায়রান ক্যাসেরা অনেক কল্যাণ আল্লাহ সুফহানুমাতালা রেখেছেন অতএব আমরা এই জায়গাটিতে যা বুঝতে পারলাম তা হচ্ছে কন্যা সন্তানদেরকে স্পেশাল ট্রিটমেন্ট দিতে হবে স্পেশালি তাদেরকে দেখতে হবে তারা স্পেশাল ব্লেসিং ফ্রম আল্লাহ আল্লাহর পক্ষ থেকে স্পেশাল রহমত কন্যা সন্তানরা এই জন্য সোয়ালেহ বিন আহমেদ রাহেমউল্লাহ তিনি বর্ণনা করছেন যে তার পিতা অর্থাৎ আহমদ এমনি হাম্বল তাকে ইদা ইদ আলাহু ইবনাতুন যখন তার কোন সন্তান কন্যা সন্তান জন্ম নিত তখন তাকে তিনি বলতেন আল আম্বিয়া উকানু আবা নাতিন নবীরা তারা ছিল কন্যা সন্তানের নবীরা ছিল কন্যা সন্তানের বাবা নবীরা ছিল কন্যা সন্তানের বাবা অর্থাৎ নবীদের মেয়ে সন্তান বেশি হয়েছিল ওয়াকুল এবং তিনি বলতেন কদ জা আফিল বানাতি মা কদ আলিম তু আমি জানি আল্লাহ সুবাহানুয়ালা কন্যা সন্তানের ব্যাপারে কি কি বলেছেন আমি এই বিষয়ে জানি আমার ব্যাপক জানা রয়েছে আর নবী রাসুলদের কন্যা সন্তান বেশি হতো আপনি মোহাম্মদ রসুল্লাহ সাল আলী হোসেন নবীদের সর্দার সৈয়দুল আম্বিয়া ও রসুল তার চারটি কন্যা তার সন্তান চারটি চারটি সন্তানই তার কন্যা সন্তান ছিল তার দুটো অথবা মতান্তরে তিনটি যে ছেলে জন্মগ্রহণ করেছিল তারা কিন্তু প্রত্যেকে ইন্তেকাল করেন তার বাকি চার কন্যা সন্তানই জীবিত ছিল তার মৃত্যুর আগে তিনজনের মৃত্যু হয় এবং তার ইন্তেকালের পর ফাতেমারাদি আল্লাহ তালা আনহা ছয় মাস পরে তার ইন্তেকাল হয় এই যে কন্যা সন্তানদের বিষয় দেখছি নবী সোয়াইব আলহি সালাতাম তারও দেখুন কন্যা সন্তান একজনকে বিয়ে করেছিলেন দুই কন্যা সন্তানের কথা কোরআনে এসেছে একজনকে বিয়ে করেছিলেন মুসা আলহি সালাতাম এভাবে আমরা কোরআনের দিকেও তাকালে দেখি যে নবী রাসুলদের কন্যা সন্তান বেশি হয়েছে অতএব এই জায়গাটিতে আমরা যাতে কন্যা সন্তানকে অন্যায় মানে ভিন্নভাবে আমরা যাতে না দেখি ইয়াকুব বিন বুখতান তিনি বলেছেন উলিদ আলী সাবাহ বানাতেন আমার ষাটটি কন্যা সন্তান হয়েছিল ফাকুন্তু কুল্লামা উলিদ আলী ইবনাতুন যখনই আমার কোনো কন্যা সন্তান হতো তখন আমি দাখল তো আলা আহমেদ ইবিন হাম্বল আমি আহমেদ ইবিন হাম্বলের কাছে যেতাম ফায়াকুল উলি তখন তিনি আমাকে বলতেন ইয়া আবা ইউসুফ হে আবু ইউসুফ আল আম্বিয়া ও আবা ও বানাতেন আল আম্বিয়া ও আবা উবানাতে নবীরা ছিল কন্যা সন্তানের বাবা ফাকান ইয়াদাবু কৌলুহু হাম্মি অতএব তার কথা শুনলে আমার দুশ্চিন্তা আমার মন খারাপ হওয়া এগুলো সব দূর হয়ে যেত অতএব প্রিয় দর্শক প্রথম তো আমরা যেই বিষয়টি মূলনীতি আলোচনা করলাম তা হচ্ছে যে কন্যা সন্তানদেরকে কখনোই তাদেরকে অপছন্দ করা যাবে না বরং তাদেরকে ভালোবাসতে হবে তেমনিভাবে যেমনিভাবে আল্লাহ এবং আল্লাহ রসুল তাদেরকে ভালোবাসার কথা বলেছেন মনে রাখতে হবে যে একজন বান্দার জন্য আল্লাহ সুবাহানুতালা যেটি নির্বাচন করেছেন অর্থাৎ তার কন্যা সন্তান হবে এটি তার জন্য কল্যাণকর দ্বিতীয়ত আমরা এই বিষয়ে যে দ্বিতীয় মূলনীতি আলোচনা করতে চাই তা হচ্ছে যে কন্যা সন্তান এবং ছেলে সন্তানের মধ্যে সাম্য রক্ষা করতে হবে সমতা রক্ষা করতে হবে একজনকে আরেকজনের উপর প্রাধান্য দেওয়া যাবে না যদি না আল্লাহ এবং আল্লাহ রাসুল স্পষ্ট করে কোনো প্রাধান্যর জায়গা বলে থাকেন যেমন মেরাস বা উত্তরাধিকারী তাও তো ব্যক্তির মৃত্যুর পর এই উত্তরাধিকারের প্রশ্নে আর কোথাও কিন্তু একজনের উপর আরেকজনকে কোনোভাবে প্রাধান্য দেয়া যাবে না আমরা এখানে দেখি যে রাসুল্লাহ সাল আলী আসসালাম পুরু কন্যা সন্তান এবং এবং ছেলে সন্তান একজনকে আরেকজনের উপর প্রাধান্য না দেওয়ার উপর তিনি বলেছেন যে একজন ব্যক্তির জান্নাতে যাওয়া এবং জান্নাতে না যাওয়া এটা নির্ভর করে অর্থাৎ কোনো ব্যক্তি জান্নাতে যাবে যদি সে hit strikes balance between his or between her her male children and female children এটি কিন্তু একজন ব্যক্তির জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ আমরা দেখি যে তাদেরকে ভালোবাসার ক্ষেত্রে সমান ভালোবাসতে হবে তাদেরকে দানের ক্ষেত্রে উপহারের ক্ষেত্রে সমানভাবে করতে হবে তাদেরকে আমরা যে সম্পদ দেব সেই সম্পদ দেওয়ার ক্ষেত্রে তাদেরকে যে শিক্ষা দীক্ষা দেব সেই শিক্ষা দেওয়ার ক্ষেত্রে তাদেরকে যে ফ্যাসিলিটি দেব সেই ফ্যাসিলিটি তাদেরকে যে স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় পড়াবো সেই সকল ক্ষেত্রে তাদেরকে সংস্কৃতি সিভিলাইজেশন কালচার ইত্যাদি শিক্ষা দেব সেগুলোর ক্ষেত্রে ইভেন তাদেরকে আমরা যখন চুমো দেব তাদের সাথে যখন আমরা আদর খেলাধুলা করবো ইত্যাদির ক্ষেত্রে ক্ষেত্রেও কিন্তু অবশ্যই অবশ্যই সমতা রক্ষা করতে হবে আপনাদেরকে আমরা একটা হাদিস বলেছিলাম এর আগে সে হাদিসটি নিশ্চয়ই আপনাদের মনে থাকবে যে বাজ্জার রহমউল্লাহ তিনি আনাসিবনে মারেক রাজি আল্লাহ থেকে বর্ণনা করেছেন যে আন্না রাজুলান কেন আন্দান নবী সাল্লাহ হাসান এক ব্যক্তি রাসুলের কাছে বসা ছিলেন এমন সময় তার ছেলে সন্তান আসলে তিনি তাকে চুম্বন করলেন এবং তার কোলের উপর বসতে দিলেন কিছুক্ষণ পর তার কন্যা সন্তান আসলে তিনি তাকে চুমুও দেননি এবং তার কোলেও বসতে দেননি পাশে তিনি তাকে বসতে দিলেন রসুলাম তখন বললেন আল্লাহ আল্লাহ সবই বাইনা হন না বাইনা তুমি কি তাদের মাঝে সমতা রক্ষা করবে না এবং অন্য হাদিস এসছে যে মা আদাল তাবাইনা হুমা যে তুমি এই দুজনের মাঝে সমতা রক্ষা করনি অতএব আমাদেরকে এই দুজনের মধ্যে অবশ্যই অবশ্যই সমতা রক্ষা করতে হবে রাসুল্লাহ সাল্লাম বলেছেন আবু দাউদ এই হাদিসটি এসছে ইবনে আব্বাস আল্লাহ তোমার বলেছেন আন যে কাল রাসুল্লাহ সাল আলী আসলাম বলেছেন মান লাহু উনসা কারো যদি কোনো কন্যা সন্তান জন্ম নেয় সে তাদেরকে হত্যা করেনি এবং সে তাদেরকে অপমানিত লাঞ্ছিত করেনি তাদের উপর ওয়ালাম ইউসির ওয়ালাদাহু আজুকুর আলাইহা এবং সে তার কন্যা সন্তানদের উপরে তার ছেলে সন্তানদেরকে প্রাধান্য দেয়নি আদাখালাহুল্লাহ আল জান্না আল্লাহ সুবহান তারা তাকে জান্নাতে নিয়ে যাবেন আল্লাহ তাকে জান্নাত প্রদান করবেন প্রিয় দর্শক এই হচ্ছে শিশ কন্যা সন্তানদেরকে এবং শিশ এবং ছেলে সন্তানদের মাঝে সমতা রক্ষা করার যে প্রফেটিক ওয়ে প্রফেটিক মূলনীতি এই মূলনীতিটি আমাদেরকে চিন্তা করে এই মূলনীতিটি আমাদেরকে ধরে রেখে সেভাবে কিন্তু আমাদের সন্তানদেরকে আমাদের লালন পালন করতে হবে মনে রাখতে হবে তারা আমাদের জন্য ভবিষ্যৎ প্রজন্ম নির্মাতা তারা কিন্তু একটা বিশাল বড় প্রজন্ম নির্মাতা সভ্যতা নির্মাতা মায়েরা অতএব সভ্যতা নির্মাতা মায়েদের প্রতি আমাদের দৃষ্টি রাখতে হবে অনেক অনেক বেশি আল্লাহ সুবাহনমতাল আমাদেরকে সেটি বোঝার তৌফিক দান করুন আগামী পর্বে আমরা এই কন্যা সন্তানদের লালনের ক্ষেত্রে যে তিনটি মূলনীতির কথা বলেছি তৃতীয় মূলনীতিটি আলোচনা করব এবং আমরা আলোচনা করব যে ইয়াতিম দেরকে লালন পালনের ক্ষেত্রে ইসলাম কি মূলনীতি আমাদেরকে দিয়েছে অবশ্যই সেই আলোচনায় আপনারা আমাদের সাথে জয়েন করবেন সেই প্রত্যাশা হাজামা আন্দি ওয়াল আইল মাইন্দাল্লাহ আখির উদ্দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত